ধন্য ধন্য আজি সবে মাস এলো ধৈর্য ধরার ধন্য ধন্য আজি সবে মাস এলো ধৈর্য ধরার ধন্য ধন্য আজি সবে মাস এলো ধৈর্য ধরার তাই তো হবে আল কোরআনের গান ফুলের ডালায় বরণ করলাম সুস্বাগতম স্বাগতম রমজান সুস্বাগতম স্বাগতম রমজান সুস্বাগতম স্বাগতম রমজান সুস্বাগতম স্বাগতম রমজান ধন্য ধন্য আজি সবে মাস এলো ধৈর্য ধরার ধন্য ধন্য আজি সবে মাস এলো ধৈর্য ধরার ধন্য ধন্য আজি সবে মাস এলো ধৈর্য ধরার তাই তো হবে আল কোরআনের গান ভুলে ডালাই বরণ করলাম সুস্বাগতম স্বাগতম রমজান সুস্বাগতম স্বাগতম রমজান সুস্বাগতম স্বাগতম রমজান সুস্বাগতম স্বাগতম রমজান এ মাস হলো রহমতের না জাতেরই কুল মাগফেরাতের প্রদীপ হাতে দেখিয়ে দিল কুল এ মাস হলো রহমতের না জাতেরই কুল মাগফিরাতের প্রদীপ হাতে দেখিয়ে দিল কুল এ মাস হলো রহমতেরও না জাতেরই কুল মাগফিরাতের প্রদীপ হাতে দেখিয়ে দিল কুল তাই তো মোরা গাই যে তোমার গান ফুলের ডালায় বরণ করলাম সুস্বাগতম স্বাগতম রমজান সুস্বাগতম স্বাগতম রমজান সুস্বাগতম স্বাগতম রমজান সুস্বাগ স্বাগতম স্বাগতম রমজান ধন্য ধন্য আজি সবে মাস এলো ধৈর্য ধরার ধন্য ধন্য আজি সবে মাস এলো ধৈর্য ধরার ধন্য ধন্য আজি সবে মাস এলো ধৈর্য ধরার তাই তো হবে আল কোরআনের গান ফুলের ডালায় বরণ করলাম সুস্বাগতম স্বাগতম রমজান সুস্বাগতম স্বাগতম রমজান সুস্বাগতম স্বাগত স্বাগতম রমজান সুস্বাগতম স্বাগতম রমজান সন্ধ্যা বেলায় আমি মাখা ইফতারিতে চোখ ভাবছি বসে আসবে কখনো মোয়াজ্জিনের ফুক সন্ধ্যা বেলা আমি মাখা ইফতারিতে চোখ ভাবছি বসে আসবে কখনো মোয়াজ্জিনের ফুক সন্ধ্যা বেলা আমি মাখা ইফতারিতে চোখ ভাবছি বসে আসবে কখনো মোয়াজ্জিনের ফুক তাই তো তোমায় হাজার সালাম ফুলের ডালায় বরণ করলাম সুস্বাগতম স্বাগতম রমজান সুস্বাগতম স্বাগতম রমজান সুস্বাগতম স্বাগতম রমজান সুস্বাগতম স্বাগতম রমজান ধন্য ধন্য আজি সবে মাস এলো ধৈর্য ধরার ধন্য ধন্য আজি সবে মাস এলো ধৈর্য ধরার ধন্য ধন্য আজি সবে মাস এলো ধৈর্য ধরার তাই তো হবে আল কোরআনের গান ফুলের ডালায় বরণ করলাম সুস্বাগতম স্বাগতম রমজান সুস্বাগতম স্বাগতম রমজান সুস্বাগতম স্বাগতম রমজান সুস্বাগতম স্বাগতম রমজান ধন্য ধন্য আজি সবে মাস এলো ধৈর্য ধরার ধন্য ধন্য আজি সবে মাস এলো ধৈর্য ধরার ধন্য ধন্য আজি সবে মাস এলো ধৈর্য ধরার তাই তো হবে আল কোরআনের গান ফুলের ডালায় বরণ করলাম সুস্বাগতম স্বাগতম রমজান সুস্বাগতম স্বাগতম রমজান সুস্বাগতম স্বাগত শুনলেন পবিত্র মাহে রমজানের গান শিল্পী ওসমান গনি আল মুজাহিদি আবু রায়হান ও মুস্তাফিজুর রহমানের কণ্ঠে প্রদীপ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় প্রদীপ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় প্রদীপ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় শিল্পগোষ্ঠীর পরিবেশনায়